ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো কবিরা গুনাহগুলো কি কি এই সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে এর মধ্যে সাতটি কবিরা গুনাহ সম্পর্কে একটি হাদিসে বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন সাতটি সর্বনাশা গুনাহ বা বড় গুনাহ কবিরা গুনাহ থেকে সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বেঁচে থাকো সাহাবাইকরাম জানতে চাইলেন ইয়া রসুল্লাহ সেগুলো কি কি তিনি বললেন আল্লাহ তাল্লার সাথে শিরক করা জাদু করা ন্যায়সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ তালা যেই প্রাণ হত্যা করা হারাম করেছেন সেটা হত্যা করা সুদ খাওয়া এতিমের মাল ভক্ষণ করা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এবং সাত নম্বর হচ্ছে সতী নারীর উপর মুমিনা নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া সুতরাং এই হাদিস থেকে আমরা জানছি এতিমের সম্পদ ভক্ষণ করা সাতটি ধ্বংসাত্মক কাজ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাজিনা কুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুন হিমনা র ও সায়াসলাউনা সাইরা নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা আসলে নিজেদের পেটে আগুন ভক্ষণ করে আর অচিরেই তারা জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করবে অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করা থেকে সাবধান করে দিয়ে আল্লাহ তালা অন্যত্র বলেছেন ওলা তাকরাবু মাল ইয়াতিমা ইল্লা বিল্লাতি হিয়া আহসান আর এতিমের মালের ধারে কাছেও যেও না ন্যায়সঙ্গত কারণ ছাড়া এখন এতিমের সম্পদ ভক্ষণ করা সম্পর্কে সমসাময়িক কালে সংঘটিত একটি ঘটনা থেকে প্রথম ঘটনাটি বর্ণনা করা হচ্ছে যেই ঘটনাটি বর্ণনা করেছেন শায়েক মোহাম্মদ আল নাকবি হাফিজাহুল্লাহ তিনি বলেন একদিন একজন শায়েক তার কিছু বন্ধুর সাথে বসা ছিলেন এমন সময় এক বন্ধু বলল শায়েক আপনি কি জানেন শহরে কি ঘটনা ঘটেছে শায়েক জানতে চাইলেন কি ঘটেছে সেই বন্ধুটি বলল সবাই এই বিষয় নিয়ে বলাবলি করছে সবাই এই সম্পর্কে জানে আর আপনি জানেন না এক ব্যক্তি মারা গেছে ছোট ছেলে মেয়ে রেখে তখন ওই মৃত ব্যক্তির ভাই মানে ওই ছোট ছেলে মেয়েদের চাচা ওই মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তি কেড়ে নিল ফলে ওই মৃত ব্যক্তির পরিবার বিপদে পড়ল অর্থনৈতিকভাবে ওরা খুব একটা সচ্ছল ছিল না এই অবস্থায় মৃত ব্যক্তির স্ত্রী গিয়ে সেই মৃত ব্যক্তির ভাইয়ের কাছে পাওনা সম্পদ দাবি করলো কিন্তু সেই ভাই বলল আমি তোমাদেরকে কোনো সম্পদ দিতে পারবো না আমার কাছে কিছুই নেই সে মিথ্যা বলল আর বলল তার ভাই নাকি মৃত্যুকালে কোনো সম্পদই রেখে যায়নি তখন ওই অসহায় মহিলা তার ছোট বাচ্চাদেরকে নিয়ে একজন আলেমের কাছে গেল এই বিষয়ে পরামর্শ করার জন্য মহিলাটি তার নিজের দুরবস্থার কথা খুলে বলল সব কিছু শোনার পর ওই শায়ক সেই মৃত ব্যক্তির ভাইকে সেখানে আসতে বললেন ভাই সেখানে আসলো শায়েক তখন সেই ব্যক্তিকে আল্লাহ তাল্লার কথা স্মরণ করিয়ে দিলেন এবং উপদেশ দিলেন তুমি আল্লাহকে ভয় করো এই ছোট ছোট এতিম বাচ্চাদের সম্পদ ভক্ষণ করো না এই সম্পদ ওদের অধিকার এটা ওদের পাওনা এটা ওদেরকে দিয়ে দাও বিনিময়ে আল্লাহ তাল্লাহ তোমাকে পুরস্কার দেবেন অথচ সেই লোকটি বলল আমার কাছে কোনো সম্পদ নেই টাকা পয়সা নেই আমি ওদেরকে একটা পয়সাও দিতে পারবো না এই কথা বলে সেখান থেকে সে উঠে চলে গেল এই অবস্থা দেখে শায়েক বললেন লাহাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এই অবস্থায় আমার তো আর কিছুই করার রইল না শায়েক তখন সেই মহিলাকে পরামর্শ দিলেন তোমরা আদালতে মামলা করো না সেই লোক অর্থাৎ সেই ছোট ছেলে মেয়েদের চাচা তাদের সম্পদ কেড়ে নিয়েছে এটা সত্যি কিন্তু এরপরেও তো সে সেই এতিম বাচ্চাদের চাচা কাজেই চাচার বিরুদ্ধে আদালতে মামলা করার দরকার নেই এর পরিবর্তে তোমরা আল্লাহ তাল্লার আদালতে আল্লাহ তাল্লার দরবারে ফরিয়াদ জানাও আল্লাহর কাছে মামলা করো অনেকের কাছেই হয়তো মনে হতে পারে যে শায়েক এটা কেমন পরামর্শ দিলেন আদালতে মামলা না করে শুধুমাত্র আল্লাহ তাল্লার কাছে ফরিয়াদ জানাতে বললেন শায়েক এই উপদেশ দিয়েছিলেন কারণ তিনি জানতেন মজলুমের দোয়া আল্লাহ তাল্লাহ কবুল করেই থাকেন কারণ এটা আল্লাহ তাল্লাহর ওয়াদা মজলুমের দোয়া কিভাবে আল্লাহ তাল্লাহ কবুল করেন এই সম্পর্কে হাদিসগুলো এই ঘটনার শেষে আমরা বর্ণনা করছি ইনশা আল্লাহ যেই শায়েক এই ঘটনা বর্ণনা করছেন তিনি বলেন সেই ছোট বাচ্চাদের অবস্থা সেই অসহায় মহিলার অবস্থা দেখে আমি খুবই মর্মাহত হলাম তিনি সেই বিষয়টি ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন এবং তাদের কথা ভেবে খুবই বিষণ্ন হলেন মন খারাপ করলেন পরের দিন সেই সহায়ক রাস্তায় হাঁটছিলেন এমন সময় এক ব্যক্তি হন্তদন্ত হয়ে দ্রুত তার দিকে ছুটে এলো লোকটি বলতে লাগলো শায়েক গতকাল কি ঘটনা ঘটেছে আপনি কিছু শুনেছেন শায়েক জানতে চাইলেন কি ঘটেছে সেই লোকটি বলল রাস্তার মাঝখানে গতকাল দুইজন লোক একজন আরেকজনের সাথে ঝগড়া শুরু করল প্রথমে কথা কাটাকাটি এরপর একেবারে মারামারি শুরু হয়ে গেল তখন তাদের মধ্যে একজন পকেট থেকে পিস্তল বের করে অন্যজনের উদ্দেশ্যে গুলি করল কিন্তু গুলিটা সেই ব্যক্তির গায়ে গিয়ে লাগলো না গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলো এবং সেটা গিয়ে লাগলো একজন নিরীহ লোকের গায়ে সেই ব্যক্তি ছিল একজন দোকানদার রাস্তার মাঝখানে শোরগোল হচ্ছে ঝামেলা হচ্ছে এসব দেখার জন্য সে দোকানের জালনা দিয়ে সেখানে উকি মেরে তাকিয়েছিল তখন সেই লক্ষ্যভ্রষ্ট গুলিটা গিয়ে তার ঘাড়ে লাগে এবং ঘাড়ের যে মেরুদণ্ডের সাথে যে সংযোগ অর্থাৎ স্পাইনাল কর্ডে গিয়ে গুলিটা লাগে এর ফলে ওই ব্যক্তি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় এই ঘটনা শুনে শায়েখ বললেন লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ কত মর্মান্তিক হৃদয় বিদারক একটি ঘটনা যেই ব্যক্তি শায়েখের কাছে সেই ঘটনা বর্ণনা করছিল সেই লোকটি অস্থির হয়ে বলতে লাগলো শায়েখ সেই নিরীহ ব্যক্তি সেই দোকানদার তার কি দোষ তার সাথে কেন এমন জুলুম হলো ন্যায় বিচার কোথায় গেল শায়েক বললেন তুমি কিসের ন্যায় বিচারের কথা বলছো সেই লোকটি বলল আল্লাহ তাল্লাহ কেন এমন ঘটনা ঘটতে দিলেন আল্লাহ তাল্লাহর ন্যায় বিচার আদল কোথায় গেল সেই নিরীহ লোকটি দোকানদার রাস্তায় উকি মেরে তাকিয়েছে সে তার পরিবারের ভরণ পোষণের জন্য সেখানে কাজ করছে অথচ তার ঘাড়ে গিয়ে কেন সেই গুলিবিদ্ধ হবে কেন সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে শায়েক সেই লোকটির কথা শুনে বললেন তুমি আল্লাহকে ভয় করো এমন কথা বলো না কেন এমন ঘটনা ঘটেছে আল্লাহ তালাই ভালো জানেন এর মধ্যে কী হিকমত আছে সেটা তিনিই জানেন আমরা জানি না আর সব কিছু জানা সব কিছু বোঝা আমাদের জন্য জরুরিও নয় শায়েকের সাথে সেই ব্যক্তি যখন এরকম কথা বলছিল তখন সেখানে তৃতীয় আরেকজন ব্যক্তি ছুটে এলো সেই তৃতীয় ব্যক্তি গতকাল শায়েখের সেই হালাকায় উপস্থিত ছিল যখন সেখানে সেই অসহায় মহিলা শায়েকের কাছে পরামর্শ চাইতে এসেছিলেন সেই তৃতীয় লোকটি বলল শায়েখ আপনার কি স্মরণ আছে গতকাল এক মহিলা এসে বলেছিল যে তার স্বামীর মৃত্যুর পর স্বামীর ভাই তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে এতিম সন্তানদের সম্পত্তি কেড়ে নিয়েছে শায়েক বললেন হ্যাঁ মনে আছে তো তৃতীয় লোকটি বলল ওই লোকটির গায়েই গতকাল গুলি লেগেছে রাস্তায় দুইজন লোক মারামারি করছিল সেটা দেখার জন্য সে দোকানের জালনা দিয়ে উকি মারে এমন সময় সেই গুলিটা তার ঘাড়ে গিয়ে বিদ্ধ হয় এবং সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় এই কথা শুনে শায়েখ বলে উঠলেন আল্লাহ আকবর তিনি আবেগাপ্লুত হয়ে গেলেন এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তখন তিনি সেই প্রশ্নকারী দ্বিতীয় লোকটিকে বললেন এই তো একটু আগেই তুমি আমার কাছে আল্লাহর হিকমত সম্পর্কে ন্যায় বিচার সম্পর্কে জানতে চেয়েছিলে এই দেখো এই ঘটনা হচ্ছে আল্লাহ তাল্লাহর ন্যায় বিচারের সামান্য একটা নমুনা সামান্য একটা ঝলক মাত্র শায়েখ মোহাম্মদ আল নাকবি হাফিজাউল্লাহ তিনি বলেন আমরা অনেক সময় অনেক ঘটনা সামনে থেকে দেখি সামনে থেকে উপর থেকে দেখেই নানা রকম মন্তব্য করতে থাকি কিন্তু ঘটনার পেছনে যে কত ঘটনা থাকে কত রহস্য থাকে সেগুলো আমরা জানি না সেগুলো আমরা বুঝি না যা একমাত্র আল্লাহ তাল্লাহ ভালো জানেন আল্লাহ তাল্লাহ তিনি ন্যায় বিচারক তিনি কখনও বান্দাদের উপরে জুলুম করেন না কেউ যখন কারো উপরে জুলুম করে কোনো ব্যক্তি যখন মজলুম হয় আল্লাহ তাল্লাহর কাছে ফরিয়াদ জানায় আল্লাহ তাল্লাহ অবশ্যই সেই মুসলিমের ফরিয়াদ শোনেন এবং সেটা কবুল করেন তিনি তাদের দোয়া কবুল করেন এবং দুনিয়া ও আখিরাতে তিনি জালিমের উপরে শাস্তি কার্যকর করেন এতিমের সম্পদ ভক্ষণ এবং জুলুমের পরিণতি সম্পর্কে দ্বিতীয় ঘটনা এই ঘটনাটি বর্ণনা করেছেন শায়েক মোহাম্মদ আল নাকবি হাফিজাউল্লাহ তিনি বলেন একবার এক ব্যক্তি মারা গেল একটি ছোট ছেলে রেখে একটি মাত্র ছেলে ছিল তার তখন ওই মৃত ব্যক্তির ভাই মানে সেই এতিম ছেলেটির চাচা সমস্ত সম্পত্তি কেড়ে নিল সে মৃত ব্যক্তি অনেক সম্পদ ছিল বিত্তশালী ছিল মিলিয়ন মিলিয়ন ডলার কোটি কোটি টাকা ছিল কিন্তু ওই এতিম ছেলেটির চাচা সমস্ত সম্পত্তি কেড়ে নিল তাকে একটা পয়সাও দিল না তখন চাচা সেই সম্পদ নিয়ে পশ্চিমা একটি দেশে অমুসলিম দেশে চলে গেল সেখানে গিয়ে জায়গা কিনল জমি কিনল ব্যবসা শুরু করলো থাকার জন্য বিরাট বাগান বাড়ি ভিলা বাড়ি কিনলো আরাম আয়েস বিলাসিতার যত উপকরণ আছে সব কিছু জোগাড় করল বহু বছর সেখানে থাকল এবং ব্যবসা করে সেই সম্পদ আরও বহু গুণে বৃদ্ধি করল সেই দেশে সে বিয়ে করলো তার সন্তান সন্ততি হলো একটা ছেলে হলো একটা মেয়েও হলো সেই পশ্চিমা দেশে সে রাজার হালে দিন কাটাতে লাগলো এভাবে দীর্ঘ পনেরো বছর প্রবাস জীবনে থাকার পর নিজের দেশে ফিরে এলো ছুটি কাটাতে দেশে ফিরে এলো ফুর্তি করতে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে আত্মীয়দের সাথে সাক্ষাৎ করতে আর বন্ধুদের সাথে মজা করতে এমনই একদিন সে সপরিবারে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল হঠাৎ রাস্তায় একটি দুর্ঘটনা ঘটল এবং সেই দুর্ঘটনায় সেই লোকটি সপরিবারে নিহত হলো সে এবং তার পরিবারের যারা সেই গাড়িতে ছিল প্রত্যেকেই মারা গেল স্ত্রী সন্তানসহ প্রত্যেকেই নিহত হলো এবং এতদিন ধরে সে যে মিলিয়ন মিলিয়ন ডলার সম্পদ কামাই করেছিল সেই সম্পত্তি অক্ষত রয়ে গেল তখন আইনগতভাবে সেই রেখে যাওয়া সম্পদের মালিক হলো ওই যে সেই এতিম ছেলেটি অর্থাৎ তার ভাতিজা এতদিনে পনেরো বছর কেটে গেছে সেই এতিম ছেলেটি এখন আর ছোট্ট বালক নেই বরং সে একজন সাবালক যুবক তখন আইনগতভাবে সে চাচার সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেল অথচ একদিন এই চাচাই সেই এতিম ছেলের কাছ থেকে সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিল এবং সেই সম্পত্তি বিনিয়োগ করে সে কোটি কোটি টাকার সম্পদ গড়েছিল এভাবেই আল্লাহ তালা সেই অসহায় এতিম ছেলেটিকে সাহায্য করলেন একজন এতিম মানুষের থেকে দুর্বল অসহায় আর কেউ হয় না আমাদের কখনোই কোনো মানুষের উপরে দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয় কারো উপরে জুলুম করা উচিত নয় এই মৃত্যুর ঘটনা এবং সেই ব্যক্তির পরিণতি আমাদেরকে এটাই শেখায় একজন এতিমের রক্ষণাবেক্ষণের অনেক ফজিলত রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি হাদিসে আমাদেরকে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি দুনিয়াতে একজন এতিমের রক্ষণাবেক্ষণ করে দেখাশোনা ভরণ পোষণ করে তাহলে সে জান্নাতে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের এতটা নিকটবর্তী হবে যতটা নিকটে হাতের দুটি আঙ্গুল পরস্পর থাকে এতিমের রক্ষণাবেক্ষণ করার জন্য আপনি চাইলেই মাদ্রাসাগুলোতে দান করতে পারেন যেখানে আজকাল একটা দামি জামা কেনার জন্য অনেকেই কয়েক হাজার টাকা খরচ করে ফেলেন রেস্টুরেন্টে একবেলা খাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে ফেলেন সেই টাকাগুলো দিয়ে আপনি একটা এতিম ছেলের সারা মাসের ভরণ পোষণ খরচের ব্যবস্থা করে দিতে পারেন যেটা আপনার একটি জামার খরচ যেটা আপনার একবেলার খাবারের খরচ সেই খরচ দিয়ে একটা এতিম ছেলে সারা মাসের খাবারের ব্যবস্থা হবে সে কাপড় চোপড় কিনবে বই পুস্তক কিনবে তার পড়ালেখার ব্যবস্থা হয়ে যাবে সে পুরো মাস কাটাতে পারবে ওই কয়েকটা টাকা দিয়ে কাজেই আমরা যদি বিশুদ্ধ নিয়ত রাখি আল্লাহ তাল্লার কাছ থেকে সোয়াবের আশা রাখি এবং এতিমের দেখাশোনা ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ করি তাহলে আমাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতে রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকার সৌভাগ্য লাভ হবে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটি জুলুম এবং জুলুমের পরিণতি সম্পর্কে আরেকটি ঘটনা এবং সবশেষে এই সম্পর্কে কিছু হাদিস উল্লেখ করে আজকের পর্ব আমরা সমাপ্ত করছি মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ তিনি তার একটি বইতে উল্লেখ করেছেন একজন ডাক্তারের অভিজ্ঞতা যার কাছে একজন রোগী মৃত্যুবরণ করেছিল সেই রোগীর মৃত্যুর অভিজ্ঞতা সেই ডাক্তার বর্ণনা করে বলেছেন আমার একজন জমিদার বন্ধু ছিল ডায়াবেটিক্সের রোগী সেই রোগী যখন আমার চেম্বারে প্রবেশ করলো তখন তার একেবারে শেষ অবস্থা তার মৃত্যুকালীন সেই কষ্ট আমি নিজ চোখে দেখেছি মৃত্যুকালে তার হাত পা একত্রে গুটিয়ে আসছিল চেহারা বিকৃত হয়ে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন কেউ তাকে প্রচণ্ডভাবে নির্মমভাবে প্রহার করছে সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে মৃত্যুর সময় তার দুই চোখ একেবারে আস্ত বের হয়ে আসলো কোটর থেকে চেহারা হয়ে গেল বিকট আকৃতির বিকট দর্শন ভয়ানক যেই চেহারার দিকে তাকালে যে কেউ ভয় পাবে এরকম একটি কষ্টকর অবস্থায় সেই জমিদার সে মৃত্যুবরণ করল সেই ডাক্তার বলেন মৃত্যুর পর আমি তার সম্পর্কে খোঁজ নিতে আগ্রহী হলাম এরপর খোঁজ নিয়ে জানতে পারলাম সুস্থ অবস্থায় একবার সেই জমিদারের জমির উপর দিয়ে একজন সাধারণ মানুষ বিনা অনুমতিতে হেঁটে গিয়েছিল এই কথিত অপরাধের কারণে সেই জমিদার দম্ভ এবং অহংকারের কারণে সেই নিরীহ লোকটিকে বন্দুকের বাট দিয়ে পিটিয়ে হত্যা করেছিল এমনকি সেই নিহত ব্যক্তির দুই চোখ উপড়ে নিয়েছিল এই ভয়ঙ্কর জুলুমের পরিণতি হিসেবে মৃত্যুর সময় আল্লাহ তালা ওই জমিদারকেও একইভাবে শাস্তি দিয়েছেন মৃত্যুর সময় আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেস্তা ওই জমিদারের দুই চোখ উপরে নিয়েছিল আখিরাতে যে শাস্তি সেটা তো আমরা দেখতে পারবো না সেটা তো অবশ্যই রয়েছে কিন্তু দুনিয়াতে এই শাস্তি আল্লাহ তালা বাকি মানুষদের জন্য শিক্ষা হিসেবে দেখিয়ে দিলেন যে জুলুমের পরিণতি কত মারাত্মক হয় মুওয়াজিবনে জাবাল রাদি আল্লাহু আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন অত্তাকি দাওয়াত আল মজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইন আল্লাহি হিজাবা মজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো কারণ মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মজলুমের দোয়া থেকে তোমরা সাবধান হয়ে যাও কারণ এটা এমনভাবে আল্লাহর দিকে ছুটে যায় যেভাবে একটি উল্কাপিণ্ড ছুটে যায় অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো কারণ আল্লাহ তালা বলেন ইয়াকুল্লাহ জাল্লা আলহু ওয়া ইজ্জাতি ওয়া জালা লা আনসুরান্নাকা ওয়ালাউ বা আদাহিন আল্লাহ তালা তার ইজ্জতের কসম করে বলেন তার জালালের কসম করে বলেন আমি অবশ্যই মজলুমকে সাহায্য করব অবশ্যই মজলুমের দোয়া কবুল করব যদিও কিছুটা বিলম্ব হোক না কেন অর্থাৎ নির্ধারিত সময়ে আল্লাহ তাআলা অবশ্যই মজলুমের দোয়া কবুল করবেন অন্য হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না একজন রোজাদারের দোয়া যতক্ষণ না সে ইফতার করছে একজন ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং একজন মজলুমের দোয়া মজলুম যখন দোয়া করে তখন সেই দোয়া আসমানে উঠে যায় মেঘের উপরে ভাসতে থাকে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ তাল্লাহ বলেন ওয়াইজাতি লান সুরান নাকি ওয়ালাউবা আমার শক্তির কসম ইজ্জতের কসম আমি অবশ্যই নির্ধারিত সময়ে তোমার দোয়া কবুল করব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কারো উপরে জুলুম করা থেকে সাবধান হও কারো উপরে অত্যাচার করা থেকে সাবধান হও কারণ এই জুলুম কেয়ামতের দিনে গাঢ় অন্ধকার হিসেবে আবির্ভূত হবে আজকের পর্বে আমরা যেই ঘটনাগুলো জানলাম সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং জেনে না জেনে বুঝে কিংবা না বুঝে যে কারো উপরে ছোট বড় যে কোনো ধরনের জুলুম করা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক কথার মাধ্যমে কিংবা কাজের মাধ্যমে অনেকে জেনে না জেনে বুঝে না বুঝে মানুষকে কষ্ট দিয়ে থাকেন কথার মাধ্যমে কষ্ট দেওয়া বলতে গালি দেওয়া গিবত করা অন্যায় অপবাদ দেওয়া মাছ জগলখুরি করা খোটা দেওয়া কিংবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা এগুলো অন্তর্ভুক্ত আর কাজের মাধ্যমে কাউকে জুলুম করা বা কষ্ট দেওয়া বলতে রয়েছে ধোকা প্রতারণা করা অর্থ আত্মসাত করা সম্পত্তি জবরদখল করা কারোর চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া কিংবা অন্যায়ভাবে কোনো মানুষকে কিংবা কোনো প্রাণীকে হত্যা করা আল্লাহ তালা এই সকল অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে বাঁচিয়ে রাখুন ওসল্লাহ তালা আলা সঈদিনা মোহাম্মদ ও আয়লা আলহি ওয়াসহবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আয়লামিন রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন W dot dot media org অথবা Facebook page www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015